ছেড়ে দাও অনেক সময় ব্যাখ্যা করাটা কঠিন হয়তো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে যদি সবাই বলেন আমি একজন ম্যারাথন স্পিকার আমি তখন সেই ভাইকে বললাম আরো কিছুটা ব্যাখ্যা করার সুযোগ দিলেন বলে ধন্যবাদ সুরা পাঁচ নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীরা যদি তওবা করে আর সালাদ কায়েম করে এবং জাকাত দেয় অর্থাৎ সে যদি মুসলিম হয়ে যায় তাহলে তাকে ছেড়ে দাও তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও কিন্তু ছয় নম্বর আয়াত বলছে যদি সেই অবিশ্বাসীরা আশ্রয় প্রার্থনা করে শান্তি চায় তাদের শুধু ছেড়েই দিও না নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও তারা মুসলিম হয়ে গেলে তাদের ছেড়ে দাও কিন্তু যদি সে ইসলাম গ্রহণ না করে আর শান্তি চায় তাকে শুধু ছেড়েই দিও না নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও কারণ হতে পারে সেই অমুসলিম হয়তো বিপদে পড়তে পারে যে ইসলাম গ্রহণ করেছে সে তো মুসলিম হয়ে গেছে সে এখন শান্তি চায় কোনো অমুসলিম তাকে মেনে ফেলতে পারে কোনো অমুসলিম তার উপর প্রতিশোধ নিতে পারে যে কেন সে মুসলিমদের সাহায্য নিল তাই আল্লাহ পবিত্রকরণে বলেছেন শুধু ছেড়ে দিও না তাদের নিরাপদ কোনো স্থানে পৌঁছে দাও এজন্যই সমালোচকরা যেমন অরুণ সুরী নিজেদের মতো করে প্রসঙ্গ ছাড়া বলে এরকম আরো কয়েকশো উদাহরণ দিতে পারবো ইন্টারনেটে দেখবেন এটা খুব কমন অনেক অমুসলিম কোরআনের বিরুদ্ধে কথা বলছে ইন্টারনেটে এই কাজগুলো ইন্টারনেটে করা অনেক সহজ তাই অনেক বেশি বই লেখা হচ্ছে খুব সহজ ইন্টারনেট এখানে ভালো খারাপ সবই আছে প্রথমে যখন শুরু হয়েছিল ইসলামের পক্ষের চেয়ে বিপক্ষের ওয়েবসাইটই বেশি ছিল এখন মুসলিমরা উত্তর দিচ্ছে এখন ইসলামের পক্ষেও সাইট আছে তবে কোরআনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগগুলো জানতে আপনাকে অনেক বিশেষজ্ঞ হতে হবে না আর উত্তর দেওয়াটাও কঠিন একটা উত্তর দিলে আরো প্রশ্ন আসতে থাকে সেজন্য আমরা উন্মুক্ত প্রশ্নোত্তরের আয়োজন করেছি তাহলে দ্বিতীয় কৌশলটা হচ্ছে তারা প্রসঙ্গ ছাড়াই কোরআন ও ইসলামিক বিভিন্ন গ্রন্থের উদ্ধৃতি দেয় তৃতীয় কৌশল তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা আসলে ইসলামেই নেই ইসলাম ধর্মে সেটার কোনো অস্তিত্ব নেই যেমন ধরেন অনেক সমালোচক বলেন যে ইসলাম হচ্ছে একটা অবৈজ্ঞানিক ধর্ম আমাদের হাতে সময় কম তাই আপনাদের সামনে মাত্র একটা উদাহরণ দিচ্ছি এখন ইন্ডিয়ায় খুব কথা শোনা যাচ্ছে বাংলাদেশের বিখ্যাত একজন লেখিকা তসলিমা নাসরিনকে নিয়ে তিনি বলেছেন যে কোরআনে নাকি বলা হয়েছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে আর এরকম কাল্পনিক বয়ে বিশ্বাস করলে মুসলিমরা কিভাবে সামনের দিকে এগোবে আমি সবাইকে চ্যালেঞ্জ করছি কোরআনের কোনো একটা আয়াত দেখান যেটা বলছে যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে কয়েক বছর আগে একটা বিতর্কেও আমি একই কথা বলেছিলাম বোম্বের জার্নালিস্টদের ইউনিয়নে উনি এখানে যেটা বলছেন আমি আগে বলেছি পবিত্র কোরণে সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আল্লাহ তালা সৃষ্টি করেছেন রাত দিন সূর্য এবং চাঁদ প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে বিচরণ করে তাহলে কোরআন এখানে বলছে যে সূর্য প্রদক্ষিণ করে গতিশীল কোথাও এমন কথা বলা হয়নি যে সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে তিনি আসলে এভাবে বুঝেছেন ব্যাখ্যাটা তার নিজের এই আয়াতে পৃথিবী শব্দটা উচ্চারণ হয়নি কোরআন বলছে সূর্য প্রদক্ষিণ করে এ কথা আপনাদের আগেও বলেছি এর পাশাপাশি সূর্য তার নিজের অক্ষের চারপাশে প্রদক্ষিণ করে আমি স্কুলে পড়ার সময় এটা জানতাম না এখন বিজ্ঞানও এটা প্রমাণিত তাহলে প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা তারা ইসলাম সম্পর্কে এমন কিছু বলে যেটা ইসলামে নেই এটা হর হামেশাই চতুর্থ কৌশলটা তারা ইসলাম সম্পর্কে কিছু মন্তব্য করে আর এরপরে তারা বলে যে এই সব কারণে ইসলাম ধর্ম মানুষ জাতির জন্য একটা সমস্যা এখন আমরা পৃথিবীতে যেসব সমস্যা দেখি তার প্রধান কারণ হলো ইসলাম তারা বলে যে মুসলিমরা সন্ত্রাসী তারা মৌলবাদী তারা চরমপন্থী ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম আর এইসব কারণে ইসলাম মানুষ জাতির জন্য একটা সমস্যা আর প্রায় দেখবেন মুসলিমরা লজ্জা পায় এখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলবো এবার দাবার ছকটা ঘুরিয়ে দেন বর্তমানে মুসলিমদের বলা হয় মৌলবাদী এখন এই মৌলবাদী শব্দটার অর্থ কি মৌলবাদী শব্দটার অর্থ হচ্ছে কোনো ব্যক্তি যে মেনে চলে কোনো বিশেষ কিছুর মূল নীতিগুলো যেমন ধরেন যদি কোনো লোক যদি সে ভালো গণিতজ্ঞ হতে চায় তাহলে তাকে গণিতের বিভিন্ন মূল নীতিগুলো জানতে হবে মানতে হবে যদি এই গণিতের ক্ষেত্রে সে মৌলবাদী না হয় তাহলে সে ভালো গণিতজ্ঞ হবে না কেউ যদি ভালো বিজ্ঞানী হতে চায় তাহলে তাকে বিজ্ঞানের বিভিন্ন মূলনীতিগুলো জানতে হবে এবং মানতে হবে আর যদি এই বিজ্ঞানের ক্ষেত্রে সে মৌলবাদী না হয় সে ভালো বিজ্ঞানী হবে না আপনি সব মৌলবাদীদেরই এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ কোন ব্যক্তি কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর বলতে হবে যেমন ধরেন একজন লোক হলো মৌলবাদী চোর যার পেশা হচ্ছে চুরি করা সে সমাজের জন্য খারাপ সে সমাজের জন্য ক্ষতিকর আর অন্যদিকে দেখেন আরেকজন লোক মৌলবাদী ডাক্তার যে অনেক অসুস্থ মানুষের জীবন বাঁচায় সে সমাজের জন্য উপকারী আপনি সব মৌলবাদীকে এক পাল্লায় মাপতে পারেন না যে সবাই ভালো বা সবাই খারাপ একজন লোক কোন ক্ষেত্রে মৌলবাদী সেটা দেখে তারপর আমরা বলবো যে সে ভালো নাকি খারাপ এখন আমি এখানে আমার কথা বলি আমি একজন মৌলবাদী মুসলিম আর মৌলবাদী মুসলিম হয়ে আমি গর্ববোধ করি কারণ আমি ইসলামের সব মূলনীতিগুলো জেনে মেনে চলার চেষ্টা করি আর আমি জানি ইসলাম ধর্মে এমন একটা নীতিও নেই ইসলামে এমন একটা কথাও নেই যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে কথা বলে ইসলামে এমন কিছু দিক থাকতে পারে যেগুলো দেখে অমুসলিমরা ভাবতে পারে এটা তো মানবতার বিরুদ্ধে কিন্তু আপনি যদি তাদের বুঝিয়ে বলেন ব্যাখ্যা করেন ব্যাপারটা আসলে এই তাহলে এমন কোন মানুষ পাবেন না যে নিরপেক্ষ সে ইসলাম ধর্মে এমন কিছুই পাবে না যেটা সামগ্রিকভাবে মানবতার বিরুদ্ধে আর এই মৌলবাদী শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল ওয়েবস্টার ডিকশনারি অনুযায়ী বিংশ শতাব্দীর শুরুর দিকে আমেরিকার প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদেরকে বোঝাতে তাহলে শব্দটা প্রথম ব্যবহার করা হয়েছিল আমেরিকানদের উদ্দেশ্যে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের উদ্দেশ্যে কারণ তারা চার্চের বিরুদ্ধে প্রোটেস্ট করেছিল চার্চ বিশ্বাস করে পবিত্র বাইবেলের কথাগুলো ঈশ্বরের বাণী এই প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানরা তারা বলেছিল শুধু বাইবেলের কথাগুলোই ঈশ্বরের বাণী নয় বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে যদি কেউ প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে এসেছে এই মৌলবাদী আন্দোলন আন্দোলনটা ভালো আর অন্যদিকে কেউ যদি প্রমাণ করে যে বাইবেলের প্রত্যেকটা অক্ষর ঈশ্বরের কাছ থেকে আসেনি তাহলে সেই আন্দোলনটা ভালো আন্দোলন নয় আমরা অক্সফোর্ড ডিকশনারি খুললে দেখব সেখানে আছে মৌলবাদী হচ্ছে সেই লোক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 আপনাকে চরমভাবে মুসলিম হতে হবে আপনাকে চরম দয়ালু হতে হবে আপনাকে চরম সৎ হতে হবে আপনাকে চরম ন্যায়বান হতে হবে আপনাদের মধ্যে কেউ পারলে আমাকে এটা বলেন যদি চরমভাবে সৎ হই তাহলে সমস্যা কোথায় আপনাকে সঠিক ক্ষেত্রে মৌলবাদী হতে হবে মুসলিমদের লজ্জা পাওয়া উচিত না যে না না আমি তো আধুনিক মুসলিম আধুনিক মুসলিমটা আবার কি কথা হলো আপনি ইসলাম মানেন কি মানেন না আল্লাহ পবিত্র করণে বলেছেন তোমরা সর্বাত্মক ভাবে ইসলামে প্রবেশ করো সুরা বাকার দুশো আট নম্বর আয়তে আছে আংশিকভাবে ইসলাম ধর্ম পালন করতে পারবেন না পুরোপুরি নাইবান হতে হবে হতে হবে পুরোপুরি সৎ চরমভাবে সৎ বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ায় বলা হয় যে মুসলিমরা সন্ত্রাসী আমি বলি ব্যাখ্যা দিচ্ছি যে প্রত্যেক মুসলিমের সন্ত্রাসী হওয়া উচিত এই সন্ত্রাসী শব্দটার অর্থ আসলে কি সন্ত্রাসী এই শব্দের অর্থ যে মানুষ ত্রাস সৃষ্টি করে যখনই কোনো অপরাধী কোনো পুলিশকে দেখে সে ভয় পেয়ে যায় তাহলে সেই অপরাধীর জন্য পুলিশ হলো সন্ত্রাসী একইভাবে একইভাবে প্রত্যেক মুসলিমই অপরাধীদের সামনে সন্ত্রাসী হবে যখনই অপরাধীরা কোনো মুসলিমকে দেখবে তারা ভয় পেয়ে যাবে যখনই চোর ডাকাত মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে যখনই ধর্ষক কোনো মুসলিমকে দেখবে ভয় পেয়ে যাবে যদি প্রত্যেক মুসলিম এভাবে সঠিক পথে সন্ত্রাসী হতে পারে অপরাধীরা যদি ভয় পায় তখন আপনারা মানুষ জাতির সমাধানটা পাবেন যদি প্রত্যেক মুসলিম যদি সবাই মৌলবাদী মুসলিম হয় যদি ইসলামের মূলনীতিগুলো মেনে চলে তাহলে মানুষ জাতির সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে যদি প্রত্যেকই চরমপন্থী মুসলিম হয় চরম দয়ালু চরম পরোপকারী চরমভাবে সৎ চরম ন্যায়বান তাহলে মানুষের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে প্রায় দেখবেন যে দুটো আলাদা লেভেল দেয়া হচ্ছে মাত্র একজন লোককে একই কাজের জন্য যেমন ধরেন ষাট বছর আগে সত্তর বছর আগে অনেক ইন্ডিয়ানই ছিলেন যারা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন তখন ব্রিটিশরা ইন্ডিয়া শাসন করত এই ইন্ডিয়ানদের তখন ব্রিটিশ সরকার নাম দিয়েছিল সন্ত্রাসী কিন্তু একই মানুষকে একই কাজের জন্য আমরা ইন্ডিয়ানরা তাদের বলে থাকি তারা মুক্তিযোদ্ধা দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো আলাদা লেভেল যদি ব্রিটিশ সরকারের দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ইন্ডিয়া শাসন করার অধিকার তাদের আছে তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন সন্ত্রাসী কিন্তু যদি তো দৃষ্টিভঙ্গিটা মেনে নেন যে ব্রিটিশরা ইন্ডিয়াতে এসেছে ব্যবসা করার জন্য আমাদের শাসন করার অধিকার তাদের নেই তাহলে এই মানুষগুলোকে আপনি বলবেন দেশপ্রেমিক একই মানুষ একই কাজ দুটো দুটো আলাদা লেবেন ইতিহাসে এরকম আরো উদাহরণ আছে অনেক আমেরিকার স্বাধীনতা যুদ্ধের সময় সতেরোশো সালে তখন ব্রিটিশ সৈন্যরা আমেরিকা দখল করে রেখেছিল অনেক আমেরিকান স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল ব্রিটিশ সরকারের মতে তখনকার দিনের এক নম্বর সন্ত্রাসী তিনি হলেন জর্জ ওয়াশিংটন জর্জ ওয়াশিংটনকে ব্রিটিশ সরকার এক নম্বর সন্ত্রাসী বলত সতেরোশো সালে পরবর্তীতে তিনি হলেন আমেরিকার প্রথম প্রেসিডেন্ট চিন্তা করেন এক নম্বর সন্ত্রাসী তিনি হলেন আমেরিকার প্রেসিডেন্ট আর তিনি আমেরিকার সব প্রেসিডেন্টের গডফাদার জর্জ বুশেরও বুশ সম্পর্কে আমার মন্তব্যটা দেখবেন ভিডিও ক্যাসেট টেরোরিজম এন্ড জিহাদ ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যায় দক্ষিণ আফ্রিকায় কিছুদিন আগেও বর্ণবাদী শ্বেতাঙ্গ সরকার শাসন করত এই শ্বেতাঙ্গ বর্ণবাদী সরকার বন্দী করেছিল নেলসন ম্যান্ডেলাকে পঁচিশ বছর তাকে আটকে রাখা হয়েছিল তারা বলতো এই লোক হলো এক নম্বর সন্ত্রাসী পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় এই বর্ণবাদ সরকার ক্ষমতা হারালে নতুন সরকার গঠিত হলো তারা ম্যান্ডেলাকে মুক্ত করে দিল এরপরে তিনি পেলেন শান্তির জন্য নোবেল পুরস্কার চিন্তা করেন এক নম্বর সন্ত্রাসী নোবেল প্রাইজ পেলেন শান্তির জন্য এমন না আগে খারাপ ছিলেন পরে ভালো হয়েছেন এমনও না আগে খুনি ছিলেন পরে ভালো হয়েছেন সেই একই কাজের জন্য যে জন্য তাকে সন্ত্রাসী বলা হয়েছে সেই কারণে শান্তিতে নোবেল পেলেন এখন আমরা যেটা বুঝতে পারি এটা হলো মিডিয়ার প্রতারণা যখন যে ক্ষমতায় থাকে সে মানুষকে যে লেভেল লাগিয়ে দেয় সেটা গেঁথে যায় হতে পারে সত্যি বা মিথ্যা সেটা আলাদা ব্যাপার তারা এখন ক্ষমতায় মিডিয়াও এখন তাদের নিয়ন্ত্রণে তারা একজন মানুষকে যেভাবে তুলে ধরে সেই লেভেলটাই তখন সেখানে স্থায়ী হয়ে যায় সেজন্য কোন লেভেল দেওয়ার আগে আপনাকে এটা দেখতে হবে লোকটার এই কাজগুলোর পেছনে উদ্দেশ্যটা কি তারপরে লেভেলটা দেন কোরআন পরিষ্কারভাবেই বলছে সুরামাইদার বত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষকে হত্যা করে যদি সেটা নরহত্যা বা দুনিয়ার ধ্বংসাত্মক কাজের অপরাধে না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলো বেশিরভাগ ধর্মই বলে নিরীহ মানুষকে হত্যা করা অন্যায় কোরআন এখানে আরেক ধাপ এগিয়ে বলছে যদি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে যেন পুরো মানুষ জাতিকেই হত্যা করলে এখানেই শেষ না এরপরে কোরআন আরো বলছে যদি কেউ কোনো মানুষকে বাঁচায় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকেই বাঁচালো বেশিরভাগ ধর্মগ্রন্থ বলছে নিরীহ মানুষ হত্যা করা উচিত না কোরআন আরেক ধাপে গিয়ে বলছে যদি তুমি কোনো নিরীহ মানুষকে হত্যা করো তাহলে পুরো মানুষ জাতিকেই হত্যা করলে আর যদি কোনো মানুষের জীবন বাঁচাও তাহলে পুরো মানুষ জাতিকেই বাঁচালে তারপরও ইসলামকে তারা বলে একটা অসহিষ্ণু ধর্ম এখানে আমি বলবো ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম অসহিষ্ণু দুর্নীতির বিরুদ্ধে ইসলাম ধর্ম অসহিষ্ণু অন্যায়ের বিরুদ্ধে ইসলাম এক পেশে দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম ধর্ম অসততার বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম ধর্ম বর্ণবাদের বিরুদ্ধে অসহিষ্ণু ইসলাম অসহিষ্ণু অত্যাচারের বিরুদ্ধে এটা একটা অসহিষ্ণু ধর্ম থিওরিটিক্যালি সব দেশের সরকারই বলে যে প্রতারণা করা অন্যায় সব দেশেরই সরকার আর সবগুলো ধর্মই বলবে যে দুর্নীতি করা অন্যায় সব মানুষই বলবে এক পেশে দৃষ্টিভঙ্গি অন্যায় বর্ণবাদী আচরণ অন্যায় কাউকে অত্যাচার করা অন্যায় তবে এগুলো শুধু থিওরি বেশিরভাগ দেশেই বেশিরভাগ দেশেই দুর্নীতি আছে বেশিরভাগ দেশে মানুষ প্রতারিত হচ্ছে আর ইসলাম ধর্ম এইসব কাজ এইসব অন্যায়ের বিরুদ্ধে বিভিন্ন দেশেও এগুলো প্রতিরোধ করা হয় মানছি যে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম ইসলাম ধর্ম সহ্য করতে পারে না সেই জিনিসগুলো যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন যে এটা মানুষের জন্য ভালো না আর এখন অনেকেই এভাবে ভাবে এটা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ তারা ভাবে যদি আমি এই কাজগুলো করি তাহলে আমি উন্নত তাহলে ইসলাম সেই সব জিনিসের প্রতি অসহিষ্ণু যেগুলোর ব্যাপারে আল্লাহ জানেন সেগুলো মানুষের জন্য ভালো না আর অনেকে ভাবে সেগুলো তাদের জন্য ভালো ইসলাম অসহিষ্ণু অ্যালকোহলের বিরুদ্ধে ইসলাম অসহিষ্ণু মাদকদ্রব্যের বিরুদ্ধে অশ্লীলতার বিরুদ্ধে পতিতাবৃত্তির বিরুদ্ধে ব্যভিচারের বিরুদ্ধে জিনা করার বিরুদ্ধে ইসলাম একটা অসহিষ্ণু ধর্ম অধর্ম অসহিষ্ণু সমাজের খারাপ জিনিসগুলোর বিরুদ্ধে কারণ যদি এই জিনিসগুলোর বিরুদ্ধে অসহিষ্ণু থাকি শুধুমাত্র তখনই আমরা মানবতার সমস্যাগুলোর সমাধান পাব অনেকেই হয়তো এখানে বলবে ও ইসলাম অসহিষ্ণু ধর্ম নয় ইসলাম পাপের বিরুদ্ধে অসহিষ্ণু যেগুলো ভালো ইসলাম সেগুলোর প্রতি সহিষ্ণু ইসলাম ধর্ম কারো উপর জবরদস্তি করে না আল্লাহ পবিত্রকরণে সুরা বাকার দুশো ছাপান্ন নম্বর আয়াতে বলেছেন লা ইকরাফিদ্দিন দিন সম্পর্কে কোনো জবরদস্তি নাই মানুষ আয়াতটার এটুকু বলে থেমে যায় এখানে আয়াতটা শেষ হয়নি আরো আছে লা ইকরাফিদ্দিন দিন সম্পর্কে জবরদস্তি নাই সত্য সুস্পষ্ট হয়েছে মিথ্যা থেকে আমরা সত্যটাকে তুলে ধরবো যদি আপনারা গ্রহণ করতে চান করেন যদি গ্রহণ করতে না চান কোনো সমস্যা নেই কেউ আপনাকে তরবারি বা বন্দুকের মুখে ইসলাম গ্রহণ করতে বাধ্য করতে পারবে না এদিক দিয়ে দেখলে ইসলাম হলো সবচেয়ে সহিষ্ণু ধর্ম যদি ভালো করে দেখেন বেশিরভাগ ধর্মই বিভিন্ন ভালো কথা বলে তাহলে অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা আসলে কোথায় ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা হচ্ছে যে ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে আমরা সেই ভালো অবস্থান অর্জন করব। যেমন ধরেন বেশিরভাগ ধর্ম বলে চুরি করা উচিত না হিন্দু ধর্ম বলে খ্রিস্টান ধর্ম বলে ইসলামও একই কথা বলে তাহলে ইসলামের সাথে অন্যান্য ধর্মের পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে ইসলাম চুরি করতে নিষেধ করার পাশাপাশি আমাদের দেখিয়ে দেয় কিভাবে সেই অবস্থানে যাব যেখানে কেউ চুরি করবে না ইসলামে জাকাত নামে একটা প্রথা আছে ইসলাম ধর্মের একটা স্তম্ভ হলো জাকাত যে প্রত্যেক ধনী লোক যার সঞ্চয়ের পরিমাণ তার নিসাবের স্তরের উপরে অর্থাৎ পঁচাশি গ্রাম সোনার চাইতে বেশি সেই লোক তখন তার সম্পত্তির মোট আড়াই পার্সেন্ট প্রতি হিজড়ি সালে গরিব মানুষদের মাঝে দান করে দিবে যদি প্রত্যেক ধনী মুসলিম দান করে জাকাত দেয় পৃথিবী থেকে দারিদ্র তাহলে বিলুপ্ত হয়ে যাবে তখন পৃথিবীতে একটা মানুষও না খেয়ে মরবে না যদিও এভাবে একটা মানুষও না খেয়ে মরবে না তারপরও কিছু মানুষ থাকবে যারা তখনও চুরি করবে সহজে বড়লোক হওয়ার জন্য তাদের অন্যায় আশা পূরণের জন্য ইসলাম এটারও একটা সমাধান দিয়েছে জাকাতের পর আল্লাহ তালা পবিত্রকরণে বলেছেন সুরা মাহিদার আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কোনো চোর হোক সে পুরুষ বা নারী চুরি করলে তার হাত কেটে ফেলো আল্লাহ তালার পক্ষ হতে এটাই আদর্শ দণ্ড অমুসলিমরা বলবে হাত কেটে ফেলবেন এই একবিংশ শতাব্দীতে ইসলাম একটা বর্বর ধর্ম একটা নিষ্ঠুর জীবন দর্শন আর তারা ভাবে সৌদি আরবের লোকজনদের মধ্যে প্রতি দুইজনে একজন এই লোকগুলো মনে করে প্রতি দুইজনে একজন লোকের হাত সেখানে কাটা আমরা তো সকলেই চাই মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসুন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন সন্না আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক সলিউশন ও প্রবলেম হ্যাভন ও hell uh, there is a misconception. you choose.